গীতা যথাযথ দশম অধ্যায় শ্লোক নম্বর বিয়াল্লিশ অথবা বধুনাই চেন কিংবা চেন সবার্জুন বিষ্টভ্যাহমিদম কৃৎস্নম একাংশেন স্থিত জগৎ গীতা জ্ঞান অধিক কি বলে অর্জুন সংক্ষেপে শুনো আমি সেই প্রবিষ্ট হয় সর্বশক্তি গুণ জগতে সবচ্ছ থাকি আমার একাংশে সত্যবধ জড় মায়া থাই সেই প্রকাশে অনুবাদ হে অর্জুন অথবা এই প্রকা বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এই অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি শিল প্রভুপাদের তাৎপর্য পরমেশ্বর ভগবান সার্বভূতে পরমাত্ম রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতে সর্বত্র বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতে কোনো খিচুড়ি নিজস্ব কোনো ঐশ্বর্য নেই তাই তা পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই আমাদের জানতে হবে যে সব খিচুড়ি অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্ম রূপে সেইগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছে মহাতম জি ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেব দেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে কিন্তু এখানে দেব দেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা ও শিবের মত শ্রেষ্ঠ দেবতার ও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র ভগবানই হচ্ছেন সকলে উৎসব এবং তা থেকে আর কেউ শ্রেষ্ঠ নয় তিনি অসমূর্ধ অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে দেব দেবের সমান বলে মনে করে এমনকি ভগবানকে যদি ब्रह्मा शिव दुर्गा काली आदि श्रेष्ठ দেব দেবীদের সমান বলে মনে করে তাহলে তখনই সেই ভগবত বিদেশী নাস্তিকে পরিণত হয় কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খ ভাবে অধ্যয়ন করি তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বর্থ উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তা সেবায় মনকে আমরা স্থির করতে পারি তা অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মা বিস্তারের দ্বারা ভগবান ব্যক্ত शुद्ध भक्तेर তাই সর্বতভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তি যোগে শ্রীকৃষ্ণে আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ে অষ্টম থেকে একাদশ শ্লোকে ভাবে বর্ণনা করা হয়েছে এইটাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি পদ্ধতি পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগে পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা ভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শিল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন শক্তি লেশাদ সূর্যদা সূর্যাদা ভবন্ত্যাদ্যুতে গ্রতেজসহ Yadangshena Dritang Vishvam Sakrishno Dashamor Dashamor Chute ভগবান শ্রীকৃষ্ণ বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য চা শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য এই অধ্যায়ে এই অধ্যায়ের নাম আছে বিভূতি যোগ সারা ভগবত গীতায় এবং আসলে সারা বৈদিক শাস্ত্র স্থাপিত আছে যে ভগবান হচ্ছেন এক অনেক নাই অনেক নন এবং ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ বিশেষ করে এই অধ্যায়ে স্থাপিত আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অসমর্ধব অর্থাৎ তার সমান কেউ নেই এবং তার থেকে বড় কেউ নেই এই হচ্ছে ভগবান শব্দের পরিভাষা তার সমান কেউ নেই তার উপর কেউ নেই যদি কেউ একজনের সমান না বড় হয় তো সেই সেই অন্যজন যা থেকে বড় না সমান অন্যজন আছে সে ভগবান হতে পারে ভগবান মানে সর্বোপরি সেই জন্যে যে সাধারণ হিন্দু ধর্মে প্রচলিত ধারণা যে অনেক ভগবান আছে সেটা সম্পূর্ণ ভুল ভুল ধারণা আমরা এই আন্তর্জাতিক খ্রিস্ট ভাবন আমৃত সঙ্গে ভগবত গীতা যথাযথ প্রচার করে যথাযথ ভগবদ গীতা প্রচার এবং সব কিছু যা সাধারণ হিন্দু ধর্মে নামে চলে তার মধ্যে পার্থক্য আছে একই নেই তো যে অনেক দেব দেবীদের পূজা করা যায় সেটা সাধারণ হিন্দু ধর্মে চলে কিন্তু ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে অন্তবাচ্ছু ফলং তে শান্ত দত্ত তদ্ভাবাত্যল্পমেধসা অর্থাৎ যারা দেব দেবীদের পূজা করে অস্থায়ী ফল প্রাপ্ত করার জন্য তারা বুদ্ধিহীন কারণ আমরা যদি শুদ্ধভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করি ফল যা আমরা পাব সেটা অসীম এবং স্থায়ী হবে তো ক্ষণস্থায়ী ফল প্রাপ্ত করার জন্য আমরা কেন দেব দেবীদের পুজো করি দেব দেবীরা এই ভৌতিক জগতে মায়া শক্তি দ্বারা প্রভাবিত আছে তারা আমাদের শুধু ভৌতিক বর দিতে পারে কিন্তু সমস্ত ভৌতিক আশিস যে আমরা লাভ করতে পারি যেমন মাদ্রাস চেন্নাই দক্ষিণ ভারতে এটা এটা প্রসিদ্ধ মহান নাগর চেন্নাই পুরানো নাম ছিল মাদ্রাস তো সেই শহরে একটা গণেশ মন্দির আছে সেই গণেশ মন্দিরের নাম আছে সেই মন্দিরে গণেশের লৌকিক নাম আছে ভিজা গণেশ ভিজা গণেশ এর অর্থ কি অর্থ আছে যে কেউ যদি আমেরিকান ভিসা না দুবাই ভিসা চায় তো সেই মন্দিরে গিয়ে গণেশের কৃপায় ভিজা পায় সেই জন্য মন্দিরের নাম আছে বিজা গণেশ মন্দির তো গণেশের শক্তি আছে কিন্তু শুধু ভৌতিক বর দেওয়ার জন্য তার শক্তি আছে কৃষ্ণের ভক্তদের থেকে আমরা বীজ প্রাপ্ত করতে পারি গৌরব ধামে যাওয়ার জন্য যার থেকে ফিরে আসা হয় না তো এটা উদাহরণ যে মূর্খ লোক দেব দেবীদের আরাধনা করে এবং যাদের বুদ্ধি স্পষ্ট আছে তারা কেবল শ্রীকৃষ্ণের পূজা করে যেমন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন সাবধামান মাম একম শরণ আর সব রকম ধর্ম ছেড়ে কেবল আমার চরণে আশ্রয় লোক তোমার সর্বমঙ্গল হবে এইভাবে তো শাস্ত্রায় কিছু বর্ণনা আছে কিভাবে কৃষ্ণ স্বয়ং শিবদের পূজা করেন কিন্তু সেটা আলাদা ইনি হচ্ছেন ভগবান এবং তার ভক্তদের প্রশংসা করার জন্য তিনি তার ভক্তদের পূজা করেন কিন্তু তিনি এই ভগবত গীতায় বলেন যে দেব দেবীদের পুজো থেকে আমাদের আসল মঙ্গল হবে না সেই জন্য এইসব রকম উপধর্ম ভ্রষ্ট ধর্ম ইত্যাদি ত্যাগ করে শুধুমাত্র তার চরণে আশ্রয় নিতে হবে তো এই হচ্ছে শুদ্ধ ভক্তি উপদেশ যে ভগবান কৃষ্ণ এই ভগবদ্গীতায় দেন এবং শিলপ্রভুপাদ আমাদের পরম হিত সৃষ্টি করে জন্য এই ভগবত গীতা যথাযথ রচনা করেন এবং সারা পৃথিবীতে গড় প্রচার গৌরবাণী প্রচার করেন এবং এই আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনা অমৃত সংঘ স্থাপন করেন এই আন্তর্জাতিক খ্রিস্ট ভাবনা অমৃত সংঘ হচ্ছে এক মাধ্যম যা দ্বারা এই ভগবদ গীতা যথাযথ প্রচার করা সুবিধা হয় তো এই মন্দিরের বাইরে ওই সাইন আছে বিজ্ঞাপন আছে যে এইটা হরে কৃষ্ণ নাম হঠ ইস্কনে অনুমোদিত তো ইস্কনে অনুমোদিত হলে তো শুদ্ধ ভক্তি মার্গ অনুসারে সব কিছু করতে হবে যেমন শিলপ্রপাত আমাদের শিক্ষা দেন শিলপ্রপাত এই শুদ্ধ ভক্তি পরম্পরার আচার্যদের প্রতিনিধি সেইভাবে ইনি হচ্ছেন আচার্য আচার্য মানে তার আচার্য সেবক এই হচ্ছে পরম্পরা আদি গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ কৃষ্ণম বন্দে জগৎগুরু কৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাস ব্যাস থেকে মাধবাচার্য এবং মাধবাচার্য পরম্পরায় অনেক আচার্য ছিলেন তারপরে মাধবেন্দ্র পুরী ছিলেন ঈশ্বর পুরী চৈতন্য মহাপ্রভু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল Jiva Gopala দাস রাঘুনাথ সারা গোসাই এবং এভাবে অনেক আচার্য ছিলেন এই যুগে শিলপ্রপাদ এই সকল আচার্যদের উপদেশ মানে আচার্য মানে শাস্ত্রবিদ শাস্ত্র উপদেশ এইসব শাস্ত্র উপদেশে সারমর্ম অর্থাৎ শুদ্ধ কৃষ্ণ ভক্তি এই উপদেশ ভারত থেকে নিয়ে সর্বপৃথিবীতে এই প্রচার করেন এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্থাপন করেন তো শিল প্রভুপাদ শাস্ত্রে সিদ্ধান্ত অনুসারে এবং সকল মহাত্মা আচার্যদের বিচার প্রণালী অনুসারে সবাইকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি সাবধান অন্তরিত জামাম একম স্বর্ণম রাজা শিক্ষা দেন শিলা প্রভুপাত কখনোই কাউকে দেব দেবীদের পূজা করার জন্য প্রোৎসাহিত করেন শিল প্রভুপাদ এই সাধারণ হিন্দু প্রচারক ছিলেন না তিনি হলেন এবং হচ্ছেন ভগবানের নিজে দূত গৌরব ধামে কৃষ্ণের স্বপর্শ তিনি জানেন শাস্ত্রের সিদ্ধান্ত কি আছে এবং কিভাবে সমস্ত বদ্ধ জীবদের পরম মঙ্গল হবে সেই জন্য এখানে এসে আমি প্রথমে খুব খুশি হলাম দেখলাম যে এই সাইন আছে হরে কৃষ্ণ নাম হঠ ইস্কন অনুমোদিত কিন্তু মন্দিরে প্রবেশ করে এত খুশি হলাম না কারণ দেখলাম যে কিছু চিত্রপট ছিল যে ইস্কনে অনুমোদিত না তো প্রচার আছে যে সব কিছু যে যা এখানে আছে সেই তো ইস্কনে অনুমোদিত কিন্তু এইসব এই পিকচার ছিল এই প্রসিদ্ধ হিন্দু যা যা দ্বারা এই ভক্তি মার্গে অনেক বিঘ্ন হচ্ছে তা প্রচার হচ্ছে যত মত তত পথ এবং কৃষ্ণে প্রচার আছে সর্বধমং পরিত্যজা মামেকম শরণং ব্রজা অন সব অনমত পরিত্যাগ করে কেবল আমার চরণে আশ্রয় লো আশ্রয় লোক বসুন শুনুন আপনার মঙ্গল হবে শুধু পিকচার তোলা থেকে কিছু হবে না তো শ্রীকৃষ্ণ যা বলেন তার বিপরীত কথা প্রচার করে ওই মাংসাহারে খালি উপাসক তো আপনারা যদি ইস্কনে অনুমোদিত হতে চান আপনারা কেন শিলপ্রভাদের গ্রন্থসমূহ পড়েন না এবং বুঝেন না এর মধ্যে কি আছে এত ব্যস্ত যদি থাকে শুধু ফটো তোলার মধ্যে এবং কথা না শোনে তো লাভ কি হবে আমরা যদি মনে করি যে ইস্কনে প্রচার হচ্ছে হরে কৃষ্ণ বলো নিরামিষ খাও এবং আর সব কিছু করে তো সেটা ঠিক না এবং এই প্রসিদ্ধ বেঙ্গলি কবিদের ফটো সেটাও ছিল কিন্তু তার কি সম্পর্ক আছে শুদ্ধ ভক্তি মার্গে সাধারণ কবি ছিলেন সাধারণ মানে লোকের বিচারে লোক বিচারে শ্রেষ্ঠ কবি ছিলেন এবং কৃষ্ণের সম্বন্ধে কিছু কবিতা রচনা করে কিন্তু শুদ্ধ ভক্তি মার্গে না ওই ও ব্রহ্ম ধর্ম সমার্থক ছিল সেই সময় এই ব্রহ্ম ধর্ম প্রচলিত ছিল তো বুঝতে হবে শিল আমাদের কি শিক্ষা দেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি মনে যার মধ্যে কোনো দেব দেবীর উপাসনা করা হয় কোনো দেব দেবীদের উপাসকে উপাসনা সেটাও চলবে না আমাদের পথ খুব সরল আছে সিদ্ধ আছে উত্তম আছে কিন্তু সব কিছু করার তো চলবে না সব আমরা সব কিছু যদি করতে চাই তো অনেক সুযোগ আছে সব কিছু করার জন্য কমপক্ষে চৌরাশি লাখ সুযোগ আছে সব কিছু করার জন্য কিন্তু আমরা যদি প্রকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে চাই তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্তদের উপদেশ এবং আদেশ এবং আদর্শ অনুসারে করতে হবে তো আপনারা ভক্তিমান আছে সেই জন্য আমাকে খুব সুন্দর স্বাগত দিলেন গুরু পূজা ইত্যাদি করেন কিন্তু বুঝতে হবে যে গুরু পূজা সেটা করা হয় ফটো তোলা করা যেতে পারে কিন্তু গুরু থেকে অনেকেই কৃপা প্রার্থনা করেন কৃপা করুন কৃপা করুন সেভাবে বলেন কিন্তু আপনাদের লাভ হবে গুরুদের থেকে আপনাদের বুঝতে হবে যে আমরা ওই গিরি সেই জন্য আমরা আসিনি ওই সব গোসাই আছে না শুধু আসে ও প্রণামী সংগ্রহ করে সবাইকে আশীর্বাদ দেয় এবং চলে যায় যাতে লোকদের মঙ্গল হবে তাদের নিজের জ্ঞান নেই এবং কাউকে তাদের জীবন সুধার করার জন্য কিছু বলে না নিজেই তারা নিজেই সাংসারিক মায়া দ্বারা বিভ্রমিত আছে এবং কোন মঙ্গল কাউকে দিতে পারে না তো গুরু কিভাবে গুরু হন উপদেশ দেওয়া দ্বারা গুরু আসে জয় জয় গুরু গুরু করে তো সেটা ভালো কিন্তু শুনতে হবে যাতে আমাদের প্রকৃত উপকার হবে তো আপনারা শিল প্রভুপাদের সকল গ্রন্থ পড়ুন আপনাদের এইভাবে আধ্যাত্মিক উন্নয়ন হবে তা চালাতে তো হবে না নামে হরিনাম করার সাথে ভক্তি তত্ত্ব জ্ঞান অর্জন করতে হবে সেই জন্যে শিল প্রভুপাদ এত কষ্ট করে বিশ্ব ভ্রমণ করার সাথে সাথে এই সমস্ত গ্রন্থ রচনা করেন আমরা যদি এই সকল গ্রন্থ পড়বেন তো আপনারা সেইভাবে বিভ্রমিত হতে পারবে না যেমন অনেকেই শিল প্রপাত লিখেছেন অনেকেই প্রচার করে থাকে যে যে কোনো দেব দেবীরা আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে কিন্তু এখানে দেব দেবীদের পূজা করতে সম্পূর্ণ রূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারা ও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র তো প্রভুপাদ শিল প্রভুপাদ প্রত্যেক পৃষ্ঠায় এই রকম উপদেশ দেন তো মনে হয় আপনাদের মধ্যে একজন নেই যে একবার শিল প্রভুপাদে এক বয়ে এক পৃষ্ঠ পড়ে কারণ আপনার যদি পড়তেন তো এই সমস্ত বুঝতে পারছেন হয়তো আপনারা এমনি পড়েছেন কিন্তু পুরো শ্রদ্ধা সাথে পুরো মনোযোগ সাথে কেউ তো এইখান পর্যন্ত শাস্ত্র পড়েনি তো শাস্ত্র অধ্যয়ন করা তো শুধু লৌকিক না যে আমরা হিন্দু আমরা শাস্ত্র পড়ি না এই সমস্ত গ্রন্থের মধ্যে শিল পূর্ণ কৃপা আশীর্বাদ আছে আমরা যদি প্রভুপাদে কৃপা নিতে চাই তাহলে বুদ্ধি দ্বারা বুদ্ধি অর্পণ করে ভগবানের সেবা আমরা যদি এই সমস্ত গ্রন্থ পড়ি তাহলে আমরা বুঝতে পারি যে সাধারণ হিন্দু ধর্ম কি আছে যা দ্বারা সংসার ভ্রমণ তো কখনো বন্ধ হবে না এবং শুদ্ধ খ্রিস্ট ভক্তি কি আছে এবং উভয়ের মধ্যে কি পার্থক্য আছে তো এখন আমি বেশিক্ষণ কথা বলবো না আপনারা যা আমি বলেছি আপনারা যদি বুঝতে পারেন এবং গ্রহণ করতে পারেন আপনাদের জীবনে আপনার জীবনে পুরো পরিবর্তন হবে আপনাদের পরম উপকার হবে তো এখন আমি কথা শেষ করছি এই সমস্ত উপদেশ আমি শিলপ্রভুপাদের কাজ থেকে সাবান করে সংগ্রহ করে এই দুটি বইয়ের মধ্যে সংগ্রহ করেছি বৈষ্ণব শিক্ষা ও সাধনা এবং কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থ তো এর মধ্যে শুরুতে এইসব লেখা আছে যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি মার্গে এইসব দেব দেবীদের ইত্যাদি পুজো করো নিষেধ আছে কারণ শুধু শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে হবে তো শিল প্রভুপাদের আদেশ অনুসারে আমি এই দুই বই লিখেছি এইসব পড়া থেকে এবং উপদেশ যে এই দুই বইয়ের মধ্যে আপনারা যদি পালন করবেন আপনাদের পরম উপকার হবে আপনারা যদি ঠিক মতো পালন করেন আপনাদের কলব যাওয়া পথ খোলা থাকবে তো এই দুই বই উপলব্ধ আছে এবং এক সিডিও আছে যার মধ্যে আমার ষোলো প্রবচন আছে এর থেকে আপনারা অনেক ভক্তি উপদেশ লাভ করতে পারবেন তো কেউ যদি নিতে চান তো এখন নেন এবং সন্ধ্যায় অনেক প্রোগ্রাম হবে কোন জায়গায় ইয়ে, এখান থেকে কত দূর